السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অসংখ্য শুকরিয়া আদায় করছি এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রিয় দর্শক আমরা আজকেও আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব গত পর্বে ধারাবাহিকতায় তা হচ্ছে শিশুদের সাথে প্রশান্ত পরিবেশে কথাবার্তা বলা আমরা আমাদের এই সোনালী শিশু অনুষ্ঠানে যেই আলোচনাটি শুরু করেছিলাম গত কয়েকটি পর্ব ধরে যেখানে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সোনালী শিশুদের বুদ্ধিভিত্তিক বিকাশে আমাদের যে মূলনীতিগুলো গ্রহণ করতে আমাদের যে মূলনীতিগুলো ফলো করতে বলেছেন সেগুলোর বিস্তারিত আলোচনা আমরা করছি গত পর্ব আমরা এই একটি মূলনীতি নিয়ে আলোচনা করছিলাম যে শিশুদের সাথে যখন আমরা কথাবার্তা বলবো তখন প্রশান্তভাবে কথা বলতে হবে যাতে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশ সংগঠিত হয় এটি এই জন্য আমরা বলছি যে সোনালী শিশুদেরকে বোঝাতে হবে যে তাদের তাদের মেধাভিত্তিক তাদের বুদ্ধিবৃত্তিক কথা বলতে হবে তাদের মেধার বিকাশ এবং উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদের কোনো কিছু জানার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা এটি তৈরি করতে হবে কোনো বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করা পর্যবেক্ষণ করা সেগুলোকে গভীর এবং সুখ দৃষ্টি সেগুলোর ক্ষেত্রে তৈরি করা সেগুলো সম্পর্কে তাদের নিজেদের অভিব্যক্তি তাদের নিজেদের পর্যালোচনা ব্যক্ত করা এই জাতীয় যোগ্যতা কিন্তু শিশুদেরকে আমাদের প্রদান করতে হবে ঘরের এনভায়রনমেন্টে আমরা তাদেরকে বোঝাতে হবে যে কোন শিষ্টাচার মেনটেন করে কোন পদ্ধতি মেনটেন করে তাদেরকে কথা বলতে হবে যাতে যখন ঘরের বাইরে তারা যায় সেখানে তারা একই পদ্ধতি মেনটেন করে তারা কথা বলে আমরা গত পর্বে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে আমরা রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম শিশুদের সাথে কিভাবে কথা বলেছেন করতেন কথা বলতেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকেও আমরা এরকম কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকবে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কিভাবে কথা বলেছেন বা পরবর্তীতে সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালাহম কিভাবে শিশুদের সাথে কথা বলেছেন এখানে প্রথমত আমরা যেই ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হচ্ছে সামুরা বিন জুন্দুব রাজি আল্লাহ তালাহুর একটি বিষয় সামুরা বিন জুন্দুব আর রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটি ইমাম হাকিম তাল মুস্তাদকে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সহিহুল ইসনাদি ওয়ালাম ইখরিজাহু যে ইমাম বুখারি এবং মুসলিম এই হাদিসটি সহি হওয়া সত্ত্বেও তারা হাদিসটি বর্ণনা করেনি কিন্তু তাদের সকল হাদিস সহি হওয়ার ক্ষেত্রে তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্ত অনুষ্ঠানে অনুসারে এই হাদিসটিও সহি তিনি বলছেন ইবন বিন জুন্দুবরদি আল্লাহ তালানহু আইয়ামাত উম্মি আমার মা বিধবা হয়ে গেলেন ওকাদিমতু আল মদিনা ওকাদিমাতিল মদিনা এবং তিনি মদিনায় আসলেন ফাখাত নাসু বহু লোক তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করল ফাকাল তিনি তখন বললেন লাজু ইল্লা বিরাজুলিন ইয়াকফুলুলি হাদাল ইয়াতিমা যেই যেই লোক আমার এই ইয়তিম ছেলে অর্থাৎ সামোরা এর দায়িত্ব গ্রহণ করবে শুধুমাত্র আমি তাকেই বিয়ে করবো আর অন্য কাউকে বিয়ে করব না তখন তাকে একজন আনসার সাহাবি তাকে বিয়ে করলেন এই শর্তে যে তিনি সামুরা বিন জুন্দবরদি আল্লাহ তালাহুকে লালন পালন করবেন قال فكان رسول الله صلى الله عليه وسلم يعرض غلمان الأنصار في كل عام যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি প্রতি বছরই আনসারি শিশুদেরকে আনসারি যে বালক সাহাবাই কারমদি আল্লাহ তালানহুম তাদেরকে তার সামনে উপস্থাপন করতেন এবং তাদের মধ্যে যাকে তিনি মনে করতেন যে যুদ্ধের ময়দানে সে রাসুল্লাহাম সাহাবাই কারামদের সাথে অংশগ্রহণ করতে পারবেন তাকেই শুধুমাত্র তিনি যুদ্ধের ময়দানে অনুমতি দিতেন এই অবস্থায় কোনো এক বছর সামুরা রদি আল্লাহ তালাহ তিনি বলছেন যে ফা রত্তু আমান একবার এক বছর আমি আমার নিজকে রাসুল্লাহ সাল্লাহামের সামনে উপস্থাপন করলাম এবং উপস্থাপন করে আমি বললাম জি রাসুল্লাহ আপনি আমাকে আল হেক গোলামান আপনি আমাকে একজন গোলাম হিসেবে শিশু হিসেবে আপনি যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি প্রদান করুন অরাদ্দানি কিন্তু তিনি আমাকে অনুমতি তিনি আমাকে দিলেন না অনুমতি দিলেন না যুদ্ধে অংশগ্রহণ করতে তখন আমি তাকে বললাম ইয়া আল্লাহ আপনি তো ওই আমার ওই বন্ধু আমার বয়সী তাকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু আপনি আমাকে অনুমতি অনুমোদন দেননি আমি আপনাকে বলতে চাই যদি আপনি তার এবং আমার মাঝে তুলনা করেন তাহলে আমি তার চেয়ে বেশি শক্তিশালী হব এবং তা আমি প্রমাণ করে দিতে পারি প্রয়োজনে আপনি দুজনের মাঝে একটি যুদ্ধের দুজনের মাঝে একটি মল্লযুদ্ধ বা একটি লড়াই একটি কুস্তির আপনি একটি আয়োজন করুন আমি সেখানে কুস্তি বা লড়াই করে আমি দেখিয়ে দেব যে আমি তাকে পরাজিত করতে পারি এবং যদি আমি তাকে পরাজিত করতে পারি তাহলে আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তখন দুজনকে ডাকলেন ওই আরেকজন বালক যাকে তিনি অনুমতি দিয়েছিলেন তাকে ডাকলেন এবং এই সামুরা দুজনের মধ্যে তিনি তখন লড়াইয়ের আয়োজন করলেন আর সত্যিকার লড়াই বলতে এখানে আসলে একজন আরেকজনকে ধস্তাধস্তি করে দেখাবে যে কে কাকে পরাজিত করতে পারে শক্তিমত্তার পরিচয় শক্তিমত্তার প্রকাশ এবং তারই একটি আয়োজন রসুল্লাহ সাল আলী আসলাম এই আয়োজন করলে এসামুল বিন জন্দুবাদি আল্লাহ তালানহু তিনি বলছেন আমাকে বললেন ফাসরে আহু তাহলে এবার তুমি তাকে পারলে তুমি তাকে কুস্তিতে পরাজিত করো ফাসরাতুহু অথবা আমি তার সাথে কুস্ত কুস্তি করলাম আমি তার সাথে যুদ্ধ করলাম লড়াই করলাম এবং ফাসরাতুহু আমি তাকে যুদ্ধে পরাজিত করলাম ফা আল হাকানি রাসুল্লাহ সাল্লাম তখন আমাকে যুদ্ধের অনুমতি প্রদান করলেন এই যে প্রিয় দর্শক আমরা যে ঘটনাটি সামুরা বিন জন্দুবাদি আল্লাহ তাল বর্ণনা করলাম এখানে এখানে দেখুন কত প্রশান্তভাবে কতটা বিচক্ষণতার সাথে কতটা বুদ্ধিবৃত্তিক ভাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম এই দুজনের বিষয়টিকে তার সামনে নিয়ে এসে তিনি একটি চমৎকার আয়োজনের আয়োজন করলেন এবং এটি অত্যন্ত আনন্দের একটি খোরাকও বটে এই দুজনেরকে প্রথম জনের কথা তিনি খুবই শান্তভাবে শুনলেন আর তিনি কিন্তু তাকে এভাবে ধমক দিয়ে বা তাকে শাসন করে তাকে তাড়িয়ে দিতে পারতেন যে এটি আমার একক সিদ্ধান্তের বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি বুঝি কে যুদ্ধে যাবে কে যাবে না তোমার এটি নিয়ে মাথা ঘাটা ঘামানোর বা তোমার এটি নিয়ে চিন্তা করার কথা বলার কোনো সুযোগ নেই যখন আমি প্রয়োজন মনে করব যখন আমি ভাববো তোমাকে নেওয়া দরকার তখনই আমি নেব এবং আমরা পিতামাতারা কিন্তু তাই করে থাকি ধরুন যে আমাদের দু সন্তান যদি আমাদের সামনে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে করতে আসে বা এক সন্তান যদি কোনো আবদার আবেদন বা কোনো প্রশ্ন নিয়ে আসে তখন আমরা তাকে এভাবে বলি যখন আমি মনে করব যে তোমার এই কাজটি করা দরকার তখন আমি করব এ ব্যাপারে তুমি কোনো কথা বলবে না তুমি চুপ থাকো আমরা তাকে ধমক দিয়ে এভাবে আমরা তাকে নিরাশ করে দিতে চাই বা তার কণ্ঠ স্তব্ধ করে দিতে চাই রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এই যে এক্সাম্পল আমরা তুলে ধরলাম তাতে কিন্তু তার বিপরীত একটি বিষয় প্রকাশ পায় যে না কোনো অবস্থায় এই কাজটি করা যাবে না দ্বিতীয়ত আমরা এবার দেখি দেখি যে সাহাবা ইকামরাদি আল্লাহ তাল আনহুম তারা কিন্তু রাসুল্লাহ সাল আলী আসসালামের এই পদ্ধতির কারণে তারাও তাদের শিশুদের সাথে বা তাদের আশপাশের যে সকল তাদের সমসাময়িক যে সকল শিশুরা ছিল সেই শিশুদেরকে কখনোই এভাবে অশান্ত করে দেননি কখনো তাদেরকে ধমক দিয়ে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশের পথকে রুদ্ধ করে দেননি আমরা দেখি হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহু তার কাছে একজন পিতা এসে অভিযোগ করলেন তার সন্তানের অবাধ্যতা প্রসঙ্গে যে আমার সন্তান আমার কথা শুনছে না তখন রাসুল্লাহ তখন হয়তো অমর রাজি আল্লাহ তালানহু সেই শিশুটিকে ডাকলেন যাতে তিনি বুঝতে পারেন কেন তিনি তার পিতার অবাধ্য হচ্ছেন যখন সেই সেই শিশু সেই ছেলেটি হজরত ওমর আব্দুল খত্তাব রদি আল্লাহ তালাহুর কাছে আসলেন ওমর রদি আল্লাহ তালাহু তাকে জিজ্ঞেস করলেন মা হামালাকা আলা ওকুকি আবিক তুমি তোমার পিতার অবাধ্য হচ্ছ কেন কারণটা কি তখন সেই শিশু সন্তানটি সেই ছেলেটি বলল ফাকল ইয়া মা আবি আপনি আমাকে বলুন যে পিতামাতার উপর সন্তানের হককে সন্তানের অধিকারকে তখন তিনি বললেন সিনা ইসমা তার একটি সুন্দর নাম রাখবে ও সিনা ইখতিয়ারা উম্মা যে তার জন্য একটি সুন্দর মা উপহার দেবে অর্থাৎ তার মা নির্বাচন করবেন এমন একজন নারীকে যিনি খুবই ভালো ওয়াইউ আল্লিমাহুল কিতাবা এবং তাকে তিনি কোরআন শিক্ষা দেবেন তাকে তিনি লেখাপড়া শিক্ষা দেবেন ফাকওয়ালা তখন তিনি বলেন ইয়া আমির আল মমিনিন এই বালক তখন ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালকে বললেন ইন্না আবিল আমিয়া ফাল সাই মিন দালিক আমার পিতা এই কাজগুলো একটিও করেননি ঠিকমতো একটিও করেননি তখন ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালাহ এবার পিতার দিকে তাকালেন এবং তাকিয়ে তাকে বললেন লাকাদ আকাকতা ওয়ালাদাকা কাবলা ইয়াউক্কাক যে আপনার ছেলে আপনার অবাধ্য হওয়ার আগে আপনি তার অধিকারকে ধ্বংস করেছেন আপনি তার অবাধ্য হয়েছেন অর্থাৎ তার অধিকার যেভাবে বাধ্যতার সাথে আপনি পূর্ণ করার কথা ছিল সেটি আপনি করেননি এখানে আমাদের মূল আলোচনার বিষয় এটি নয় মূল আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে দেখুন হজরত ওমর ইবনুল খতাব রেদি আল্লাহ তালাহু আপনি চিন্তা করে দেখুন ওমর ইবনুল খতাব আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন তার সময়ে তার চেয়ে শক্তিশালী প্রভাবশালী তার চেয়ে ক্ষমতাশালী তার চেয়ে এতটা প্রভাব প্রতিপত্তির অধিকারী আর কে ছিল কিন্তু এই ওমর আবনুল খতাব রাদি আল্লাহ তালাহু একজন বালককে ডেকে তার অবস্থান তার বাস্তবতা তার তার তার অবস্থাটি তিনি নিশ্চিতভাবে তিনি বুঝতে চাইলেন আমরা হলে যেটি করতাম যে তাকে ডেকে এনে আমরা হয়তো একটু শাস্তির ব্যবস্থা করতাম বা অন্য কাউকে বলতাম তাকে একটু ধমক দিয়ে আসো তাকে শাস্তি দিয়ে আসো কিন্তু তিনি কিন্তু তা করেনি তিনি খুবই শান্ত এবং প্রশান্ত একটি পরিবেশে তার সাথে কথোপকথন করলেন তার বাস্তবতা তিনি বোঝার চেষ্টা করলেন তার এই কারণগুলো কি কি কারণে তার মধ্যে অবাধ্যতা বা অবাধ্য একটি আত্মা অন্তর তৈরি হয়েছে এটি তিনি বোঝার চেষ্টা করলেন ডায়াগনোসিস করলেন এবং তা কিন্তু তার কাছে স্পষ্ট হয়ে ভেসে আসলো এবং এই জন্য উমরাদি আল্লাহ কখনো কখনো তিনি এই শিশু সাহাবাই ক্যারাম অথবা এই বালকদেরকে তিনি রাখতেন তিনি ইয়াংদেরকে ডাকতেন ডেকে তাদের কাছ থেকে তিনি পরামর্শ প্রদান করতে গ্রহণ করতেন যেটি আমরা জানি যে তার মজলিসে সুরাতে তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহুর মতো এই ছোট সাহাবি এই বালক সাহাবিকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন অর্থাৎ আমরা যদি দেখি যে আমিরুল মোমিন অমর আব্দুল খতাব রদি আল্লাহ তাল শিশুদের সাথে এভাবে কথা বলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম এভাবে কথা বলেন তাহলে আমরা কি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি বুদ্ধিমান তাদের বেশি অনেক বেশি জ্ঞান আমাদের রয়েছে বা তাদের চেয়ে অনেক বেশি ক্ষমতা আমাদের রয়েছে তাদের চেয়ে অনেক বেশি কি আত্মসম্মানবোধ আমাদের রয়েছে তা তো নয় তারা তো এই জাতীয় ক্ষমতা এই আত্মসম্মান এই বুদ্ধিমত্তা এবং এই শাসন প্রশাসন এবং সন্তান প্রতিপালন ইত্যাদি ক্ষেত্রে তারা আমাদের চেয়ে হাজারো লক্ষ কোটি কোটি কোটি কোটি গুণ বোধ এবং উপলব্ধি সম্পন্ন যোগ্যতা সম্পন্ন তারা যদি শিশুদের সাথে এভাবে কথা বলে থাকেন কথা বলতে পারেন তাহলে আমরা কেন শিশুদের সাথে এভাবে কথা বলবো না আমি এই বিষয়ে আরও কয়েকটি চমৎকার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে হজরত ওমর ইবনা আব্দুল আজিজ রাহেমহুল্লাহ এর সাথে সম্পর্কিত একটি ঘটনা আরেকটি ঘটনা হচ্ছে এটি হচ্ছে সেই উমাইয়া যুগের আরেকজন খলিফার সাথে সংঘটিত একটি ঘটনা বিষয়টি এভাবে বর্ণিত রয়েছে যে যে হোসাইন ইবনুল ফদল রাজি আল্লাহ আনহু হোসাইন ইবনে ফদল রাজি আল্লাহ আনহু তিনি হজরত হোসাইন ইবনে ফদল রদি আল্লাহ আনহু তিনি একবার একজন উমাইয়া খলিফার কাছে তিনি গেলেন উমাইয়া খলিফার কাছে তিনি যাওয়ার পর সেখানে আরো অনেক লোকজন উপস্থিত ছিল সেই খলিফার দরবারে সেখানে বহু ওলামায় কারাম বহু পণ্ডিত বহু কবি বহু সাহিত্যিক বহু বুদ্ধিজীবী বহু আলেম ওলামা সেখানে উপস্থিত ছিলেন সেখানে গিয়ে এই শিশুটি এই হোসাইন এবং ফদল রাদি আল্লাহ তালাহ তিনি সেখানে কথা বলতে চাইলেন ফা আহাব্বা আইয়াতা কাল্লামা তিনি সেখানে কথা বলতে চাইলেন ফাজারাহু তখন উমাইয়া খলিফা তাকে বাধা দিলেন যে না তুমি কথা বলবে না আসবিউন ইয়াতাকাল্লামু ফি হাযাল মাকাম এই জায়গায় এত বুদ্ধি মান ব্যক্তিদের সামনে এত পণ্ডিতদের সামনে এত ক্ষমতাশালী প্রশাসক খলিফায়ের সামনে আমিরের সামনে একজন শিশু কথা বলবে তখন এই শিশু বলল ইং হুদহুদ সুলাইমান আমি যদি ছোট হয়েও থাকি তাহলে কিন্তু আমি সুলাইমান আলি সালাতুয়াসাল্লামের হুদহুদ পাখির চেয়ে ছোট নই সুলাইমান আলি সালাতুয়াসাল্লামের হুদহুদ পাখি ওয়ালা আন্তমিন আমিন সুলাইমান এবং আপনিও সুলাইমান আলি সালাতামের চেয়ে অনেক বড় প্রভাবশালী কেউ নন অথচ আল্লাহ সুবাহানুয়াতালা এই হুদহুদ পাখি সম্পর্কে উল্লেখ করেছেন যে সুলাইমান আলী সালাতুয়াসাল্লাম যখন হুদহুদ পাখিকে খুঁজে পেলেন না অথচ হুদহুদ পাখি দিয়ে তিনি তথ্য সংগ্রহ করতেন তখন তিনি বললেন যে আমি কি হলো আমার যে আমি তো হুদুদ পাখি খুঁজে পাচ্ছি না সে হয় আমার কাছে একটি স্পষ্ট অজুহাত স্পষ্ট একটি এক্সকিউজ নিয়ে আসবে অথবা আমি তাকে লাউ আজিবান্নাহু আজাবান সদিদা যে আমি তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব কেন সে এখানে উপস্থিত নেই তখন হুদুদ পাখি আসলো এসে বলল যে হে আল্লাহর নবী আহাত্তু বিমা আলাম তোহিদ বিহি আমার কাছে এমন সংবাদ আছে যে সংবাদ আপনার কাছে নেই আমি আপনার চেয়ে বেশি জানি এমন একটি তথ্য আমার কাছে রয়েছে যদি হুদহুদ পাখি যদি সুলাইমান আলী সালাতামকে চ্যালেঞ্জ করে তার সামনে বলতে পারেন যে আমার সামনে আমার কাছে এমন তথ্য রয়েছে যে তথ্য আপনার কাছে নেই হুদহুদ পাখি তো সবচেয়ে ছোট একটি পাখি অতএব এই সবচেয়ে ছোট পাখির যদি এই রকম অবস্থা হতে পারে হজরত সুলাইমান আলি সালাতুয়াস্লামের সামনে তাহলে আমি কি হুদহুদ পাখির চেয়ে অনেক ছোট আর আপনি কি সুলাইমান আলি সালাতুয়াস্লামের চেয়ে অনেক অনেক বড় কেউ যে তার চেয়েও অনেক বড় পণ্ডিত আপনি বা তার চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী আপনি অতএব আমি যদি হুদহুদ এর চেয়ে ছোট না হই আপনি যদি সুলাইমানের চেয়ে বড় না হন তাহলে আপনার সামনে কেন আমি কথা বলতে পারবো না এরপর এই বালক যে কথা বললেন ওয়ালাউ কান আল আমরুবিল কিবারি লাখান দাউদ আউলা আর যদি বড় মানে বয়সের বড়ত্বের কারণে যদি একজন ব্যক্তির মর্যাদা বা তার জ্ঞান এটি নির্ভর করত তাহলে সুলাইমান আলি সাল্লা সাল্লামের তুলনায় হজরত দাউদ আলহি সাল্লা সাল্লামের পাণ্ডিত্য তার জ্ঞান তার বুদ্ধিমত্তা এটি অনেক বেশি থাকতো কিন্তু আল্লাহ সুবাহানুমতাল কোরআনে বলেছেন ফাফা হামনাহা সুলাইমানা আমি সুলাইমান আলি সাল্লা সাল্লামকে এই বুদ্ধি এই উপলব্ধি এই ক্ষমতা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আমি প্রদান করেছি অতএব এটি এই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা বুদ্ধিমত্তা এগুলো কিন্তু বয়সের উপর নির্ভর করে না এগুলো বয়স হলেই হবে আর বয়স কম থাকলে এটি হবে না এটি কিন্তু নয় অতএব এই কথা বলে তিনি এই কথা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন যে আসলে আমিরুল মুমিনিন বা তৎকালীন খলিফাতুল মুসলিমিন তাকে তিনি বুঝিয়ে দিলেন যে না আসলে জ্ঞান বুদ্ধি এগুলো শিশুদের মাঝেও থাকতে পারে অতএব তাদেরকে কথা বলার অনুমতি প্রদান করতে হবে এবং সত্যিকার অর্থে কিন্তু এই এইরকমই একটি ঘটনা ঘটেছে হজরত আমিরুল মিনিন হজরত অমর আব্দুল আজিজ রদি আল্লাহ তালানহু এর সাথে আমরা জানি যে অমর ইবন আব্দুল আজিজ রাহেমহল্লা যাকে মুসলিমরা পঞ্চম খলিফা হিসেবে জানেন সেই অমর ইবনা আব্দুল আজিজ রাহেমহল্লা তার কাছে একবার একদল লোক আসলো একদল লোক তার কাছে আসলো তার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার জন্য বিভিন্ন কথাবার্তা বলার জন্য তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তার সাথে কথা বলার আগে সেখানে একজন শিশু তিনি কথা বলে উঠলেন প্রথমে এখানে একদল লোক আসলো যারা ওমর ইবনে আব্দুল আজিজের সাথে কথা বলবে এরা আসলে হেজাজ থেকে তার সাথে তার কাছে কথা বলতে আসলো কিন্তু সেখানে একজন ছোট ছিল ফ্যাকানা আসগরুল কৌমি তিনি ছিলেন ওই যে লোকেরা যারা প্রতিনিধি দল যারা এসেছে তোর মধ্যে সবচেয়ে কম বয়সের তখন তিনি চাইলেন কথা বলার জন্য ফাতাকাদ্দামা গোলামুন হাসিমিউল কালামি কথা বলার জন্য একজন হাসিমি গোলাম তিনি সামনে এগিয়ে আসলেন হাদাস হাদাসুসিনী তিনি ছিলেন খুবই কম বয়সী এদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনি ছিলেন ফাকওয়ালা অমর তখন অমর ইবনুল আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তিনি বললেন ইউন তেকে মানহু আসান্নুমিনকা তোমার চেয়ে বয়স যার বেশি সে কথা বলা উচিত তুমি তো ছোট মানুষ তোমার কথা না বলে অন্য কেউ কথা বলা উচিত ফাকাল তখন এই শিশু বললেন আসলাহ আমির মার উবি আসরাইহি যে আল্লাহ সুবাহানুয়াতালা আমিরুল মুমিনের কাজে তার চিন্তা চেতনায় সংশোধন দান করুন আসলে মানুষ তো পরিচিতি পায় তার দুটো সবচেয়ে ছোট জিনিসের মাধ্যমে একটি হচ্ছে বিলিসানি তার জিব্বা এবং দুই নম্বর হচ্ছে তার কল্প এর মাধ্যমে কিন্তু মানুষের পরিচয় অর্থাৎ কল্পটাও খুবই ছোট তার জিব্বাটাও খুবই ছোট এর মাধ্যমে কিন্তু মানুষ মানুষের মানুষের বুদ্ধিভিত্তিক তার পরিচয় ইত্যাদি ঘটে থাকে তিনি জিব্বা দিয়ে কি কথা বলছেন এটি তার বুদ্ধির প্রমাণ তার প্রকাশ তার কল্প তার অন্তরটা কতটা প্রশস্ত তার উপর অথচ এটি কিন্তু খুবই ছোট তার হাতগুলো অনেক বড় তার পা অনেক লম্বা আর তার পেট তার তার পিঠ এগুলো তার মাথা এগুলো অনেক বড় এগুলোর উপর ভিত্তি করে না কিন্তু এই ব্যক্তি তার ব্যক্তিত্ব কোন লেভেলের তার বুদ্ধিমত্তা কোন লেভেলের তা কিন্তু উপলব্ধি করে না তা কিন্তু তার উপর ডিপেন্ড করে না এই জন্যে এই গোলাম হাসিমি গোলাম এই শিশু যখন এই কথা বললেন তখন হজরত অমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তিনি বুঝতে পারলেন যে না আসলে তিনি বিষয়টি ঠিক করেননি তিনি আসলে ঠিক কথা বলেননি তারপর তিনি বললেন এই শিশুটি ওমর ইবন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহকে বললেন ওয়ালাউ আন্নাল আমরিয়া আমিন আল মিনিন বিসিন্নি লাকানাফিল ফিল উম্মতি মান হুয়া আহাক্কু বিমজলিসিকা হাযা মিনকা হে ওমর ইবনে আব্দুল আজিজ হে খলিফা যদি বয়সের উপরই সবকিছু নির্ভর করত তাহলে আপনার চেয়ে বেশি বয়স যাদের তারা আপনার এই স্থানে বসে থাকতেন আপনি যে আজকে খলিফা আপনার চেয়ে বেশি বয়স বয়সে যাদের রয়েছে তারা আজকে খলিফা হতেন আপনি খলিফা হতেন না অতএব সব কিছু কিন্তু বয়সের উপর নির্ভর করে না তখন আমিরুল মেনিন হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহেম হলে তিনি বললেন সদাক্তা ইয়া গোলাম এ গোলাম হে শিশু হে বৎস তুমি যা বলেছ তুমি ঠিকই বলেছ কুল মা বাদালক তুমি আমাকে আরও কিছু কথা বলো ফাকল গোলাম তখন এই শিশুটি আরো বললেন আসলাহ আল্লাহ আমিরুল মিনিন আল্লাহ সুবাহানুয়াতাল আমিরুল মিনিনের তার কাজে কর্মে সংশোধন দান করুন নাহনু ওয়াফদুন তাহনিয়া আমরা আপনাকে আসলে অভিনন্দন জানাতে এসেছি আমরা আপনার কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য আসিনি বরং আল্লাহ সুবহানুয়াতালা আমাদেরকে এতটা প্রদান করেছেন আমাদেরকে আল্লাহ সুবহানুয়াতালা অনেক অনুগ্রহ প্রদান করেছেন আমাদের আর নতুন কোনো কিছুর প্রয়োজন নেই আমরা লোকেরা আপনার কাছে আপনাদের কাছে আসে লোকেরা বিভিন্ন জিনিস প্রত্যাশা করার জন্য কেউ আসে কোনো জিনিস চাওয়ার জন্য কেউ আসে ভয়ে আমরা কিন্তু এই সকল কোনো উদ্দেশ্যে আপনার কাছে আসেনি আপনাকে শুধুমাত্র অভিনন্দন জানার জন্য আমরা এসেছি আর লোকেরা যেতে সাধারণত ইন্নাসমিনাসে আনহুম ও তুল আমালিহিম অনেক লোক রয়েছে আল্লাহ সুবহানুয়া তালা তাদের অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেন না আল্লাহ ধৈর্য ধরে রয়েছেন এবং আল্লাহ সুবহানুয়া তাদেরকে দীর্ঘদিন দীর্ঘজীবিতা দান করেছেন অনেক সম্পদ দান করেছেন তাদের এতটা অপরাধের কারণেও তারপরে আল্লাহ সুফহানুয়াতালে যে ধৈর্য ধরে তাদেরকে কোনো শাস্তি দেননি তাদেরকে লম্বা জীবন দান করেছেন তাদের সুখ সমৃদ্ধি দান করেছেন এই কারণে এবং বহু লোক তাদের প্রশংসা করে এই কারণে এই লোকগুলো ধোকায় নিমজ্জিত রয়েছে তারা আসলে উপলব্ধি করতে পারেনি যে তারা ধীরে ধীরে ধীরে ধীরে ভয়ঙ্কর খারাপ পরিণতির দিকে চলে যাচ্ছে ফাজাল্লাদ বিহিম আকাদামু এমন একটি সময় আসে যে তাদের পদস্খলন ঘটে ফাহু ফিন্নারে তখন তারা নিক্ষিপ্ত হয়ে জাহান্নামের অতল গহবরে ফালা ইয়াগুর কেহেল মুল্লাহি আনক অতএব আল্লাহ সুবহান আপনাকে কোনো শাস্তি প্রদান করছেন না আপনাকে অনেক লম্বা জীবন দান করছেন লোকেরা আপনার প্রশংসা করছে এটি যাতে আপনাকে কোনোভাবে আপনার পদস্খলন না ঘটায় যদি পদস্খলন ঘটায় তাহলে এমন হবে যে আপনি এত দূরবর্তী ধ্বংসে নিক্ষিপ্ত হবেন যেখান থেকে আর উদ্ধার পাওয়ার কোনো পথ থাকবে না ফালা জাআলাকাল্লাহু ওয়াল হাকি বিসওয়ালিহি হাদিহিল উম্মা আপনি আল্লাহ আপনাকে সেরকম না বানান এবং আল্লাহ সুবাহানুয়াতালা আপনাকে এই উম্মার যারা খুবই দিনদার নেককার লোকেরা ছিলেন তাদের অন্তর্ভুক্ত করুন এই কথা বলে তিনি চুপ থাকলেন এই কথা যখন শেষ করলেন তারপর আমিরুল মমিন অমর ইবনে আব্দুল আজিজ রাহেমুল্লাহ তিনি এতটা কান্না করলেন কান্না করতে করতে করতে তিনি বেউস হয়ে পড়ে গেলেন সম্মানিত উপস্থিতি এই যে আমরা বিষয়গুলো বুঝলাম এরপর অমর অমর ইবনে আব্দুল আজিজ রাহমুল্লাহ জিজ্ঞেস করলেন যে যেই শিশুটি কথা বলো তার বয়স কত তখন তাকে জানালো হলো তার বয়স মাত্র হচ্ছে এগারো বয়স তারপর তাকে জিজ্ঞেস করা হলো যে শিশুটিকে তখন তাকে বলা হলো এই শিশুটি হচ্ছে হোসাইন রাদি আল্লাহ তাল আনহ রাসুল্লাহ সাল আলী ওসালামের নাতি হোসেন রদি আল্লাহ তালানহুর ছেলে যিনি এতক্ষণ এই কথাগুলো বলেছিলেন অতএব সম্মানিত উপস্থিত আমরা যে কথাটি বলতে চাই এখানেও দেখুন ওমর ইবনা আব্দুল আজিজ রাহমহুল্লার মতো ব্যক্তি এই শিশুর সাথে কতটা প্রশান্তভাবে শান্তভাবে ধীরে ধীরে কথা বলে গিয়েছেন এইভাবে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশ উন্নয়ন আমাদের নিশ্চিত করতে হবে যাই হোক আমরা আজকের পর্বে যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি তা হচ্ছে যে শিশুদের বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য আমাদেরকে খুবই কোমল শান্তভাবে তাদের সাথে প্রশান্ত চিত্তে কথা বলতে হবে একটি ভালো এনভায়রনমেন্ট নর্মাল এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করতে হবে আল্লাহ সুবাহানুমাতাল এগুলো বুঝে আমাদেরকে সে মতে আমল করার তৌফিক দান করুন হাদাম আইন্দি আলম ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত